শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রসুল সে ফুলেরই খুশবুতে হয় সে ফুলেরই খুশবুতে হয় মোহাম্মদ রাসুল শ্রেষ্ঠ গোলা ফুল মোদের মোহাম্মদ রাসুল যার সুবাসে সুবাসিত আজ ধারার সব বন্ধু যারে করেছিল আমাদেরই র যার সুবাসে সুবাসিত আজ ধারার সব বন্ধু যারে করেছিল আমাদেরই র যার সুবাসে সুবাসিত আজ ধারার সব যার তরেতে সালাম জানাই যার তরেতে সালাম জানাই বিশ্ব মানব কুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল যার ঘানে দিশে হারা আম্বিয়া ওলিয়া তার সুবাস আজ নেয় সকলে মদিনাতে গিয়া যার কাজ নেই সকলে মদিনাতে গিয়া যার ঘানে দিশে হারা আম্বিয়া আউলিয়া তার সুবাস আজ নেয় সকলে মদিনাতে গিয়া তাকে সরে চোখের পানি তাকে সরে চোখের পানি ফেলতে হয় না ভুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মোহাম্মদ রসুল সেই ফুলেরই খুশবুতে হয় সেই ফুলেরই খুশবুতে হয় ধরণী আকুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ গোলা ফুল মোদের মোহাম্মদ রসুল